এই যে একটা মজলিস দিনী মজলিস দিনী ফিকিরের মজলিস দিনী মেহনতের মজলিস এখানে কি আমরা আসতে পারছি না আল্লাহ পাক আমাদেরকে আনছেন আল্লাহ পাকের নিয়ম কি আল্লাহ পাকের একটা নাম আছে শকুর বন্ধ যদি আল্লাহ পাকের কোন নিয়ামতের শুকুর আদায় করে তো আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন তো আল্লাহ পাক তো মেহরবানি করে আমাদেরকে ঘর থেকে এই মাঠে নিয়ে আসছেন এখন আল্লাহ পাক আমাদেরকে একটা বিরাট সুযোগ দিতেছেন আমরা আল্লাহ পাকের আরো নিকট নৈকট্য হাসিল করার জন্য আরো নিকট হওয়ার জন্য আমি আপনাদেরকে দশ পনেরো সেকেন্ড সময় দিব দেখব এর মধ্যে কে এই সুযোগটা নিতে চায় কারণ হাদিসে কুদসিতে আছে আল্লাহ পাক ফরমাইছেন আনা আন্দা জন্নে আব্দি বি ও আনা মাহু ইদাদা কারানি আমার প্রতি আমার যে বান্দা তার অন্তর যেরকম ইয়াকিন থাকবে আমার ব্যবহার তার সঙ্গে ওইরকম হবে এখন এই ইয়াকিনের সাথে আল্লাহ পাক আরো ফরমাইছেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু মিনহু জিরাআ যে ব্যক্তি আমার দিকে হাত হাত অগ্রসর হবে এক বিঘা এক বিঘত অগ্রসর হবে আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হবে আর যে আমার দিকে এক হাত অগ্রসর হবে আমার রহমত তার দিকে এক গজ অগ্রসর হবে আর যে ব্যক্তি আমার দিকে হাইটে আসবে আমার রহমত তার দিকে দৌড়ে আসবে কাজে আমি আপনাদেরকে দশ পনেরো মিনিট সময় দশ পনেরো সেকেন্ড সময় দিলাম প্রত্যেকেই খেয়াল করে যদি আমি আল্লাহর দিকে আধ হাত অগ্রসর হইতে পারি তা আল্লাহ পাকের রহমত এক হাত হবে আর আমি যদি আমার সামনে দুজন অগ্রসর হয়ে গেল এক হাত সুযোগ পাইলাম তাহলে আল্লাহ পাক এক গজ আগে আগাইবেন আর যদি কয়েকজন হাঁটার কারণে একটু ফাঁক হয়ে গেল তা আমি একটু হাইটে আগাইলাম তো আল্লাহ পাকের রহমত আমার দিকে দৌড়ে আসবে এই জন্য আমি দশ পনেরো সেকেন্ড সময় দিতেছি মেহরবানি করে প্রত্যেকেই সুযোগটা নিয়ে নিই নিব ভাই ইনশাআল্লাহ সবাই নিয়ে নেই কয়েক সেকেন্ড ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কারণ এই সুযোগ জীবনে পাইতেও পারি নাও পাইতে পারি কারণ মৃত্যু আমাদের সাথে সাথে চলতেছে যে কোনো সময় যেমন ভাবে তুমি জীবন যাপন করবে ঠিক তেমনই ভাবে হঠাৎ করে তোমার মৃত্যু চলে আসবে আর যেমন ভাবে তোমার মৃত্যু হবে তেমন ভাবে তোমার হাসার হবে ওইভাবে উঠবে এই জন্য খুব তাড়াতাড়ি বা এখনো যাদের সামনে একটু ফাঁকা আছে তাড়াতাড়ি আমরা পুরো করে বসি যারা দূরে আছি তারাও খেয়াল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 মধ্যে কোনো কম করেন নাই এক নম্বর ফায়সালা কি যে আল্লাহ পাকের হুকুমে যারা এই পৃথিবীতে আসছে তারা কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে রাখার জন্য আনেন নাই আর এই পৃথিবীকেও রাখার জন্য বানান নাই কাজে আমরাও থাকবো না আর এক সময় পৃথিবীও থাকবে না দুই নম্বর ফয়সালা কি মানুষ এই পৃথিবীতে বিভিন্ন রকমের সম্পদ জমা করে টাকা পয়সা ডলার সোনা চান্দি বাড়িঘর গাড়ি জমাজমি হালাল উপায়ে হারাম উপায়ে অথবা পরিশ্রম করে বিনা পরিশ্রমে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন রকমের সম্পদের মালিক হয় আল্লাহ পাক তর্তিব বানাইছেন কি এক নম্বর তো বানাইছেন যে এইখানে কেউ থাকতে পারবে না এই জায়গা ছাড়তে হবে সবাইকে চাই এই জায়গার প্রতি তার মহব্বত খুব বেশি হোক অথবা মহব্বত না থাকুক চাই সে সুখ খুব সুখী হোক অথবা দুঃখী হোক কেউ এখানে থাকতে পারবে না দুই নম্বর কি যত রকমের সম্পদ মানুষ জমা করছে এই পৃথিবীর থেকে যাওয়ার সময় কোনো সম্পদ সাথে নিতে পারবে না সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে খালি হাতে বিদায় হইতে হবে দুনিয়ার কোনো সম্পদ নিতে পারবে না সাথে তিন নম্বর ফেসলা কি যার যার আমল তার সাথে যাবে ভালো আমল করলে ভালো আমল সাথে যাবে খারাপ আমল করলে খারাপ আমল সাথে যাবে তবে এতটুকু সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন যে কারো যদি কোনো খারাপ আমল হয়ে যায় আর সে যদি তবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন সেই আমল তার সাথে যাবে না আর কেউ যদি ভালো আমল করে আর সহি তরিকায় করে আল্লাহ পাককে রাজি করার জন্য করে তো এই আমল তার সাথে যাবে কিন্তু তার মধ্যে অন্য কিছু থাকে তাহলে এই আমল তার সাথে যাবে না তো দুনিয়ার ব্যাপারে কয়টা ফাঁসালো হইল তিনটা একটা হইলো আমরা যারা এই দুনিয়াতে আসি আমরা কেউ এখানে থাকতে পারবো না দুই নম্বর হলো যাওয়ার সময় এই দুনিয়ার কোনো সম্পদ সাথে নেওয়া যাবে না তিন নম্বর হইল যার যার আমল তার সাথে যাবে যেমনই ভাবে এই দুনিয়া দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাক তিন ফয়সালা সবার জন্য সমান করছেন ঠিক আখরাতের ব্যাপারও আল্লাহ পাক তিন ফয়সালা সবার জন্য সমান করছেন এক নম্বর ফয়সালা কি বলে যারা এই দুনিয়া থেকে বাইর হইয়া বারজাখে চলে গেল দুনিয়ার পরে হাসরের আগের যে সময়টা এটাকে বারজাখ বলা হয় হাসরের ময়দান কায়াম হওয়ার আগ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যে সময়টা এটা কি বলা হয় বারজাক যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে কোনো দিন আর এই দুনিয়াতে ফিরে আসতে পারবে না আর অনন্ত যাত্রার প্রথম স্টেশন হইল কি কবর কবরে গেলেই লোকটা আন্দাজ করতে পারবে তার আগামী সময়টা কেমন যাবে কারণ কবর সম্বন্ধে রসুল্লাহ সাল্লাম ইরশাদ ফরমাইছেন এটা হয়তো বেহেস্তের বাগানের মধ্যে একটা বাগান অথবা দুজকের গর্তের মধ্যে একটা গর্ত তো যে ব্যক্তি এই দুনিয়ায় থাকতে তার কবরকে বেহেস্তের বাগান বানাইছে উনি তো গিয়েই খুশি হয়ে যাবেন সেখানে তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুক তোমার রব কে ছিল পালনেওয়ালা কে ছিল যে ব্যক্তি মেহনত করতে করতে তার অন্তরে একমাত্র আল্লাহ পাক ই পালনেওয়ালা আর কেউ পালনেওয়ালা নাই এইটা বসাইতে পারছে সে তো সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ আর যদি কার অন্তরে এরকম থাকে যে আল্লাহ তো পালেই নেই কিন্তু দোকান ছাড়া কেমনে চাকরি ছাড়া কেমনে আমার রিটায়ারমেন্টের পয়সা ছাড়া কেমনে আমার ব্যবসা ছাড়া কেমনে আমার ক্ষেত ছাড়া কেমনে দোকান ছাড়া কেমনে আমার ছেলে ছাড়া কেমনে মেয়ে ছাড়া কেমনে স্বামী ছাড়া কেমনে স্ত্রী ছাড়া কেমনে এরকম আল্লাহ পালেন আল্লাহ তো পালেনি কিন্তু যদি নিয়া কেউ মারা যায় তাইলে এই লোকটা সঠিক উত্তর দিতে পারবে না সে কি বলবে হয়তো বলবে হা হা লা আদরি আমি তো বলতে পারতেছি না কি বলবো এখন কোনটা বইলে কোন পেছে পড়ি অথবা চালাকি করার চেষ্টা করবে বলবে কি যে আকুল মা আকুলু নাস মানুষ যেটা কইতো আমি তো ওইটাই কইতাম কিন্তু এখন তো আমার এটা মনে আসতেছে না ঠিক মতো তো যে ব্যক্তি এই দুনিয়াতে মেহনত কইরা তার অন্তরে এইটা বসাইতে পারছে আল্লাহ পাক ই আমাকে পালেন সবকিছু সহ এবং সবকিছু ছাড়া জিনিস থাকলেও আল্লাহ পাক পালেন না থাকলেও আল্লাহ পাক পালেন পালনেওয়ালাকে বলে একমাত্র আল্লাহ পাক এইটা যার অন্তরে বসাই নিয়ে যেতে পারছে সে উত্তর তিনি উত্তর দিবেন কি রব্বি আল্লাহ দুই নম্বর প্রশ্ন কি হবে ওমা দিন ওকা তোমার দিন কি ছিল তুমি যে দুনিয়াতে চলতা তোমার উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া বিবাহ সাদি নামাজ রোজা হজ জাকাত কামাই খরচ এগুলি কোন ধর্মের সঙ্গে সম্পর্ক ছিল অনেকের আছে নামাজ তো ইসলাম মতো করে কিন্তু ব্যবসা বলে ইসলাম পতন করলে তো ব্যবসা করা যাব না কারণ আমার তো এত টাকা নাই আমি যদি ব্যাংকের থেকে এক হাজার কোটি টাকা লোন নিতে পারি তাহলে বড় করে ব্যবসা করতে পারবো তাইলে হইল কি তার মসজিদে হইল দিন ইসলাম আর বাইরে হইল কি দিন অন্যটা অথবা বিবাহ সাদী মসজিদে এক নম্বর কাতারের মুসল্লি ইমাম সাহেবের পিছিয়ে দাঁড়ায় অথবা আশেপাশে সবসময় দাঁড়ায় কিন্তু ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে ওইখানে আর দিন নাই তাহলে কি হলো একদিকে দিন আছে আরেক দিকে নাই উনি জবাব দিতে পারবেন না আর যে ব্যক্তি নাকি মসজিদেও ইসলাম তার ব্যবসাতেও ইসলাম তার বিবাহের ইসলাম তার লেনদেনেও ইসলাম তার পোশাক পরিচ্ছদ ইসলাম তার কথাবার্তাও ইসলাম তার আচার ব্যবহারও ইসলাম সে সব সময় চিন্তা করে আমি যে জায়গায় আছি এই জায়গায় আল্লাহ পাকের কি হুকুম আমার জন্য এবং রসুল আসলামের কি তরিকা এইটা যাই না বুঝা এইভাবে যে চলছে ওনাকে যখন জিজ্ঞাসা করা হবে অমা দিন তোমার দিন কি উনি বলতে পারবেন দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম মানুষ অনেক সমালোচনা করছে হাসি ঠাট্টা করছে অনেক কিছুই করছে কিন্তু আমি তারপর আমার দিনকে ছাড়ি নেই তিন নম্বর প্রশ্ন রসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে অমা আন্তকুলু বিহাদা রজুল এই যে লোকটা দেখা যায় উনি কে ওনার সম্বন্ধে তোমার কি রায় তুমি ওনার চিনো তো যে ব্যক্তি নাকি নিজের জিন্দিগিতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এক একটা সুন্নতকে জিন্দা করছে এবং বিশ্বাস ছিল যে রসুল্লাহামের পরে আর কোন নবী আসবেন না নিয়াবাত নানির নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতিনিধি হিসাবে এই মেহনতটা জিম্মাদারি আমাদের এক একজন নারী পুরুষ ধনী দরিদ্র ব্যবসায়ী চাকরিজীবী আলেম উম্মি সবার উপরে দিছে কাজে নিজেও দিনের উপরে চলবো আর জিম্মাদারি আদায় করব। উনি রসুল্লাহ আসলামকে দেখা মাত্র বলবে হাদা মোহাম্মদুর রসুল্লাহ চিনা ফেলাইবে যদিও আজকে দেখে নাই কিন্তু আল্লাহ পাক তাকে ওই সময় এমন একটা শক্তি দিবেন তার চোখের মধ্যে রসুল্লাহ সুসমকে দেখা মাত্র চিনা ফেলে আর বলবে কি ইনি তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যার জন্য লোকের কথা শুনছি আত্মীয় স্বজনের উপহাস শুনছি ওনাদের টিটকারি মস্কারি শুনছি সবকিছু সহ্য করছি কিন্তু চেষ্টা করছি কি যে এই রাস্তাটা ছাড়বো না এই মেহনত করতে গিয়া কত রকমের মানুষ কত কথা বলছে কেউই বলছে আর তো কোনো কাম নাই কাজে এটা করো কেউ বলছে জমায়েত লইছ কাজেই করো আমরা জমায় লই তারপরে করবো মানে যাকে যেভাবে বলা সেভাবেই বলছে তারপরও কি কামকে ছাড়ে নাই যেহেতু দায়িত্ব আল্লাহ পাকে দিচ্ছেন রসম দিচ্ছেন তো উনি দেখেই চিনে ফেলাইবেন আর যখনই চিনবেন তখন একটা সুসংবাদ দেওয়া হবে এই বান্দা সত্যবাদী সত্য কথা বলছে সঙ্গে সঙ্গে হুকুম হবে আল বিসুহ বিল তাকে জান্নাতের পোশাক পরায় দাও তার বেহেস কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও বেহেস্তের বিছানা বিছায় দাও এবং বেহেস্তের সঙ্গে তার একটা সংযোগ করে দাও এজন্য কবরেই বেহেস্তের আরাম ভোগ করতে থাকে বলা হবে কি নুম কানমতিল আরুস নতুন দুলান যেমন ঘুমায় তার স্বামী ছাড়া তাকে কেউ জাগায় না এরকম ভাবে তুমি ঘুমাও তোমার কেউ জাগাইবে না বেহেস্তি পোশাক বেহেস্তের বিছানা আর বেহেস্তের আরাম কবরটাই যেন বেহেস্তের বাগান আর যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আর এদিক সেদিক বলবে বলা হবে কি কাজাবাল আপ এইবারে মিশা কথা গেছে তারে কি করো তার কবরের মধ্যে দুজকের বিছনা বিছায় দাও তার কবরে দুজকের পোশাক পোশাক তার গায়ে দুজকের পোশাক পরে দাও এবং দুজকের আগুনের রাস্তা খুলে দাও সে কষ্ট করুক তো মানুষ চাইবে ওইখান থেকে তখন দুনিয়াতে ফিরে আসতে কিন্তু আল্লাহ পাকের প্রথম নিয়ম কি যে এই দুনিয়া থেকে বের হয়ে গেছে সে কোনো দিন আর এই দুনিয়াতে ফিরে আসতে পারবে না দ্বিতীয় ফয়সলা কি সেখানে থাকতে হবে অনন্তকাল চিরকাল চিরকালটা কতটুকু লম্বা দশ বছর বিশ বছর এক হাজার বছর এক লাখ বছর এক কোটি বছর একশো কোটি বছর বলে না ইমাম গাজালি রহমতুল্লাহ আলায় অনন্তকাল বুঝাইতে গিয়ে একটা মিসাল দিচ্ছেন যাতে আমরা আন্দাজ করতে পারি তারপরও অনন্তকাল শেষ হবে না এরকম মিসাল দিচ্ছেন যে এই দুনিয়াতে যতগুলি বিল্ডিং আছে যতগুলি গাছ আছে যতগুলি পাহাড় আছে এই সবগুলিকে কাইটা একটা সমান জমিন বানাও তাইলে কত বড় মাঠটা হবে বলে এই সমস্ত মাঠটা কি করো সরিষা দিয়ে বলে দাও আপনারা সরিষা চিনেন কেউ কোন দেশে হৌরা কয় কোন দেশে সরিষা কয় কিন্তু জিনিসটা তো চিনতে পারছেন আচ্ছা এটা এক একটা কতটুক বড় হয় দশটা তালের সমান একটা সরিষা এরকম বড় হইব না ছোট ছোট হয় না আচ্ছা ইমাম গাজারি রহমতুল্লাহ ফরমাইছেন যদি এই দুনিয়ার সমতল জমিন সমুদ্র এবং পাহাড়গুলি সব কাইটা কুইটা বিল্ডিং গাছপালা কাইটা এই সমুদ্র সহ সবগুলিকে একটা মাঠ বানায় দেওয়া হয় আর এই মাঠটা ওসা কতটুক আসমান পরিমাণ খালি জায়গাটুক আছে এইটা বইরা সরিষা দিয়ে বইরা দেওয়া হয় আর আল্লাহ পাকের হুকুমে অন্য এক জগৎ থেকে একটা পাখি আইসা এক হাজার বছর পরে পরে একটা সরিষাকে উঠায় নেয় কয় সেকেন্ড পরে পরে এক হাজার বছর পরে পরে কতটি সরিষা উঠায় একটা সরিষা উঠায় বলে একটা পাখি যদি আল্লাহ পাকের হুকুমে অন্য কোনো জগৎ থেকে আইসা এইখানে এক হাজার বছর পরে পরে একটা সরিষা উঠায় নেয় নিতে নিতে একদিন হবে এই গোডাউনটা সরিষা থেকে খালি হয়ে যাবে তারপরও আমাদের আখেরাতের জিন্দিগি খালি হবে না শেষ হবে না এটাকে বলা হয় অনন্তকালের জীবন বলে এত লম্বা সময় সেখানে থাকতে হবে কোনো শেষ নাই শুরু আছে শেষ নাই আপনি যত লম্বা হিসাবই করেন হিসাব শেষ কিন্তু আখরাতের জিন্দিগি শেষ নাই সেই অনন্তকাল আপনাকে আমাকে থাকতে হবে তিন নম্বর কি প্রত্যেকের কৃতকার্যের বদলা তাকেই নিতে হবে আল্লাহ পাকি ফরমেছেন সময় আমল মিস কল খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره যে ব্যক্তি এক জাররা বরাবর ভালো কাজ করবে আল্লাহ পাক নষ্ট করবেন না এর বদলা তাকে আল্লাহ পাক পৌঁছায় দিবেন আর যে ব্যক্তি এক জাররা বরাবর উল্টা কাজ করবে তার বদলাও তাকেই নিতে হবে চেষ্টা করবে অন্যের মাথায় দিতে স্বামী চাইবে স্ত্রীর মাথায় দিতে যে আল্লাহ আমি ভুল করলাম নইলে আমার স্ত্রীর ডাকায় আর পারলাম না একবার কান্দে একবার রাগ হয়ে যায় কি কর্ম করে না করে পারি নাই আমার মেয়ে এরকম ভাবে ধরছে না করে পারি নাই আমার বাবায় এরকম করছে আমার রাস্তা দেখাই দিচ্ছে উল্টা চলছি সবাই চাইবে যে ওই দিন পরের মাথায় বোঝ দিয়ে নিজে পার হইতে কিন্তু প্রত্যেকের যার যার কৃতকার্যের বদলা তাকে নিতে হবে এখন ওই জিন্দিগির তৈরি করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে দুইটা জিনিস দান করছে একটা জিনিস কি জীবন আরেকটা জিনিস কি মেহনতের শক্তি আল্লাহ পাকি বলবেছেন লাকাদ খালাকাল ইনসান আফি কাবাদ আমি মানুষকে কি করছি মেহনতের মধ্যে পরিশ্রমের মধ্যে সৃষ্টি করছি এই জন্য মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার যার অবস্থা অনুযায়ী তাকে পরিশ্রম করতে হয় আর সময় কতটুক মৃত্যু পর্যন্ত এখন করব কিটা এইটা জানতে হবে বলে করব কি এটা আমি ঠিক করলে চলবে না এটা ঠিক করবেন কে আল্লাহ পাক কারণ আমাকে বানাইছেন কে আল্লাহ পাক কাজেই কেন বানাইছেন আর কি ধাতু দিয়ে বানাইছেন এটা কে জানেন আল্লাহ পাক আল্লাহ কি করছেন এটা প্রকাশ করে দিয়েছেন যে তোমাদেরকে বানাইলাম কেন বানাইলাম এটা আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন যদি আজকে যে কোনো জিনিস এই দুনিয়াতে ছোট বড় যে কোনো জিনিস একবারে ছোট্ট একটা সুয়ের থেকে নিয়ে বড় রেলগাড়ি এরোপ্লেন বড় সামুদ্রিক জাহাজ যত কিছু আছে উদ্দেশ্য ছাড়া কোন জিনিস তৈরি হয় আর যে কোনো জিনিস উদ্দেশ্যে ব্যবহার হয় ওই জিনিসও ভালো থাকে অন্যেরও ফায়দা উঠাইতে পারে আপনারা সুই দেখছেন সুই কোন দেশে হুইস কয় সুই ওই যে কাপড় সেলায় দুই রকমের সুই আছে একটা আছে সামনের ছিদ্র একটা আছে পিছনের ছিদ্র দেখছেন নি আপনারা পিছনে চিত্রটার সুতা লাগায় হাতে সেলাই করে আর সামনে চিত্রটা মেশিনে লাগায় আর মেশিনে সেলাই করে এখন এক লোক দোকানে গেছে তো গিয়া দেখতেছে কি একজন একটা সুই কিনতেছে কত এটা কয় দেড় টাকা কয় আমরা কত সস্তায় সুই এটা দেড় টাকা বলে এটা কি বলে এটা দিয়া এক টান দিলে লুঙ্গি সেলাই হয়ে যায় বলে তাইলে আমার মা এত লুঙ্গি সেলাই করতে অনেক সময় লাগে একটা দেন তো আমারে দিয়ে নিছে মায়ের নিয়াম মায়ের দিছে মা এইটা দিয়া একবারে তাড়াতাড়ি সেলাই করা যায় এখন মা যখন সুতা লাগাইছে সামনে দিয়া দেয় যে এক গায়ে যায় না ভিতরে সুতার জন্য সুই ঢুকে না কয় বাবা তুইটা কি আনছ আর যে সুই দিয়া নাকি হাতে সেলাই করে ওইটা মেশিনে লাগাইলে পারবে সুই ভেঙেছে আপনারা কোন সময় কষায়খানায় কষাইকে গরু জবা করতে দেখছেন গরু জবার করার ছুরিটা অনেক বড় অনেক ভারী হয় না কিরকম হয় ছোট্ট ছুরি কিন্তু মনে হয় গরদ লাগাইবার আগেই গলাটা কেটে গেছে ঠিক না এটা এত ধার এত সার ছোট আবার আরেকটা ছুরি আছে যে গরুর যত বড় হাড্ডি হোক যত শক্ত হাড্ডি হোক কোপ দিলে মনে হয় যেমন কচু কাটতেছে যেমনি কোপ দেয় এহনি কাটে এখন যদি এই জবাই করার ছুরি দিয়া ওই হাড্ডিতে কোপ দেয় তাহলে ছুরির জান থাকবো থাকবো না আর ওই হাড্ডি মানে ওই যে বড় চাপাতি আছে ওটে দিয়ে গরু জব করতে চায় তাহলে গরুর জান থাকবো চামড়াই কাটে না ঠিক মতন একটু কাটছে আর একটু কাটে না পুরা কাটে না দুই রকমের গাড়ি আছে একরকম গাড়ি আছে কি আজকাল বাড়িছে লাক্সারিয়াস বাস একবারে শুয়েও যাওয়া যায় স্ক্যানিয়া বলবো ভালো ভালো বাস দূরপাল্লার গাড়ি এখন এই গাড়িগুলির উপরে যদি ওই যে বত্রিশ টনের কন্টেনার আছে ক্রেন দিয়ে উঠাইয়া এই গাড়ির ছাদের মধ্যে রেখে দেয় গাড়ির কোনো অসুবিধা হবে সঙ্গে সঙ্গে একবারে বৈশা যাবে ঠিক না আর যদি ওই বত্রিশ জনের যে কন্টিনেন্ট আছে তার ভিতরে একশো লোক বইরা ঠিক মতন তালা বন্ধ করিয়া সাইরা দেয় সিটাং খোলা খুললে কারো কোনো অসুবিধা হইব না তো বলে কেন বলে এই কন্টেনার বানানো হয়েছে মাল বহন করার জন্য তাকে ওইভাবে তৈরি করা হয়েছে আর এই বাসটা বানানো হয়েছে পাতলা মানুষ বসবে যাইবে আমার কথা বাসনা ট্রাকনা না সুরিও না আমার কথা হলো এই কথাটা আল্লাহ পাক আমাকেও বুঝ দেয় আমরা সবার বোঝার চেষ্টা করি সেটা হলো কি যে জিনিস যে উদ্দেশ্যে বানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত ওই জিনিস ওই উদ্দেশ্যে ব্যবহার হবে ততক্ষণ পর্যন্ত জিনিসও ভালো থাকবে অন্যরা উপকৃত হবে আর জিনিস যদি তার উদ্দেশ্য ছাড়া অন্য জায়গায় ব্যবহার হয়ে যায় তাহলে জিনিসটাও ক্ষতিগ্রস্ত হবে অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে এটার মধ্যে কি আপনারা একমত সবাই একমত তাইলে কথা সামনে বাড়ি এই যে ছুরিটা বানাইছে এটা কাঠমিস্ত্রি বানাইছে না কে বানাইছে কর্মকার বানাইছে কাজে কোন ছুরির মধ্যে কোন রকমের পাগাল দিছে কোনটা দিয়ে জবাই করতে হবে আর কোনটা দিয়ে হাড্ডির মধ্যে কোপ দিলে মুখ খেতরাইব না হাড্ডি কচকচ করে কাটবে এটা কে সবচেয়ে ভালো জানে কর্মকার কামার ভালো জানে আমাদেরকে বানাইছে কামারে না হুতারে বানাইছে আল্লাহ পাক বানাইছেন তো আমাদেরকে কি ধাতু দিয়ে বানাইছেন কি উদ্দেশ্যে বানাইছেন এটা সবচেয়ে ভালো কে জানেন এখন যদি এই গাড়ি উদ্দেশ্য ছাড়া জায়গায় ব্যবহার হলে ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি উদ্দেশ্য ছাড়া ব্যবহার হয়ে যায় তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না তাইলে আমাদের জানার দরকার আছে না আমরা কি উদ্দেশ্যে তৈরি হয়েছি আল্লাহ পাক কি উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক কোরআন মসজিদের মধ্যে তিন জায়গায় আমাদের আজকে আমরা যারা বসা আছি তাদের সম্বন্ধে আল্লাহ পাক তিন জায়গায় বলছেন প্রথম কি বলছেন সেইটা সমস্ত জিন ইনসানের জন্য একবারে প্রথম থেকে শেষ জমানা পর্যন্ত যত জিন এবং ইনসান মানুষ এবং জিন জাতি যত আছে সবার জন্য তাইলে আমরা মানুষ জাতি না তার মধ্যে আমরাও পড়ি এবং কেমন যারা আছে তারাও পড়বে আল্লাহ পাকি ফরমাইছেন যে ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা ইয়া আবুদুন আমি সমস্ত জিন ও ইনসানকে একমাত্র আমার আবাদত করার জন্য সৃষ্টি করছি এখন কি হইল আবাদত ছাড়া আর কিছু করা যাবে না আবাদত ছাড়া আর কিছু করা যাবে না খাওয়াও যাবে না ঘুমানো যাবে না গোসলও করা যাবে না পেশাব করা যাবে না পায়খানা করা যাবে না ব্যবসা করা যাবে না তাইলে বাঁচতে কোনো অসুবিধা হইব না তো যেহেতু আল্লাহ বানাইছেন একমাত্র আবাদতের জন্য আবাদত ছাড়া কিছুই করা যাবে না তাইলে আমরা বাঁচবো না অসুবিধা হবে না তো কোনো এক বছর পায়খানা না করলে কোনো অসুবিধা আছে পাঁচ বছর না খাইলে কোনো অসুবিধা আছে আছে অসুবিধা না এখন আল্লাহ পাক কি মেহরবানি করছেন আল্লাহ পাক মেহরবানি করছেন এটা যে হজরতে আম্বিয়া কেরাম পাঠাইয়া যুগে যুগে এই দুনিয়ার জিনিসগুলি সম্বন্ধে বরমাইছেন যে এই দুনিয়াতে যা বানাইছি সব তুঙ্গলে লেগে কিন্তু এগুলি ব্যবহার করবা আমার হুকুম মতো আমার ইচ্ছা মতন এমনকি তোমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিছি এগুলিও আমি দিছি এই দুনিয়ার জিনিস ব্যবহার করার জন্য কিন্তু আমার হুকুম মতো আর আমার প্রেরিত নবীর তরিকা মতো আলিহিমসাল্লাম এবং আমাদের জন্য নবীকে মোহাম্মদ রসুল্লাহাম আমরা বিশ্বাস করি সমস্ত আম্বেকরম হক কিন্তু তরিকা মান দিব কার রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঠিক না এখন কেমন সহজ করছে দেখেন আমরা একটা কাজ করি যার নাম হইল খাওয়া খাওয়া বুঝেন তো আমরা যে খাই আচ্ছা আমরাও খাই গরুও খায় ছাগলও খায় ঘোড়াও খায় মুসলমানও খায় অমুসলমানও খায় সবাই খায় না কিন্তু বেশ কম কি বলে বেশ কম হইল যে মুসলমান যখন যেভাবে আল্লাহ পাকের হুকুম আর যেভাবে রসুল আসলামের তরিকা সেভাবে যদি খায় তাহলে তার খাওয়াটা খাওয়া ধরা হবে না তার খাওয়াটা এবাদত ধরা হবে বলে কিরকম যেমন আমরা খানা খাইব তো রসুল্লাহ আসলাম শিখাইছেন যে তোমরা একটু বাইসা খাও হালাল খাও হারাম খাইও না তাহলে এক নম্বর জিনিস এটা হলো খানার মধ্যে ফরজ যাই না খাওয়া হালাল খাইতেছি না হারাম খাইতেছি এরপরে বাকি যা আছে সুন্নত আদাব এক মোস্তাব এগুলি আছে এখন খানাটা খাইব কেমনে খাইব তো রসুল পছন্দ করতেন কি নিচে বৈশা গোলামের মতো নিচে বৈশা খাওয়া কারণ হাজির শরীফে আসছে যে রসুল্লাহ সাল্লাম কখনো টেবিল চেয়ারে খান নাই মা আকার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলা খেওয়ান রসুল্লাহ সাল্লাহ কোন সময় ডাইনিং টেবিলে বৈশা খানা খান নাই অনেক পাকনা মানুষ তারা কয় কি রসুল্লাহ সময় টেবিল কি ছিল আমি বলতে চাই যে আপনি তো ইতিহাস জানেন না আলহামদুলিল্লাহ এই দুই চক্ষে রসুল্লাহামের প্রায় পাঁচ হাজার বছর আগের টেবিল চেয়ার আজকেও রয়ে গেছে দর পারলে সুযোগ থাকলে গিয়ে দেখে আসেন ইয়ামানের একটা জায়গা আছে মাহারে ওইখানে বিলকিজের যে সিংহাসন ছিল সিংহাসনের কিছু খুঁটিও আছে আর মন্ত্রীদের ক্ষেত্রে যে বসত ওই বসার ব্যবস্থা আছে এবং যে টেবিলে চাটা বা কিছু খাইতো ওগুলো আছে তাইলে যদি রসুল ইসলামের পাঁচ হাজার বছর আগে থাকে তাইলে রসুল ইসলামের জমানায় থাকার কথা না আচ্ছা আর যদি নাই থাকতো তাহলে এই হাদিসও আসতো না যে রসুল ইসলাম কখনো টেবিল চেয়ারে খান নাই ডাইনিং টেবিলে খান নাই এটা আসার প্রশ্নই নাই ঠিক না এটা আচ্ছা। এখন রসুল আসলাম কি করছেন ফরমাইছেন যে তোমরা যে খাইবা প্রথম কি করো সাম্মিল্লা বিসমিল্লা বলে খানা শুরু করো খানা তুমি ঢোক গিলতে পারছো আমাদের এখানে দুইটা নালি আছে একটা খাদ্য নালী একটা শ্বাস নালী তাই না খাদ্য নালীটা চিপা থাকে সবসময় মিল্লা থাকে আর নালীটা সবসময় খোলা থাকে কিন্তু আল্লাহ পাক কত মেহরবানি করছেন এক ফেরিস্তা লাগায় রাখছে যখনই আমি ইচ্ছা করি ঢোক গিলবার তখন ওই ফেরেস্তা কি করেন ওই খাদ্য নালীকে আগে বাড়ায় দেন যেই কারণে আমার খাবারের লোকমাটা শ্বাসনালীটা এত ফাঁক এটা না ডুইকা ওই চিপা দিয়া খাদ্য নালী দিয়া আমার খানাটা ঢুকে এই জন্য বলছে যে খাইবার সময় কি করো সাম্মিল্লা বিসমিল্লা করে খাও আর ঢুকলে আলহামদুলিল্লাহ কও তাহলে কি গুনামা হয়ে যাবে আচ্ছা আরেকটা কি শিখেছেন কুলবি ইয়ামিনিক ও কুল মিম্মা ইয়ালিক তুমি যে খাইবা তোমার ডান হাতে খাও এবং তোমার কিনার থেকে খাও প্লেটের মাঝে হাত দিও না কারণ এখানে বরকত না দিল হয় যদি খানাটা পরিমিত হয় যে তুমি সবটুকু খাইবা তাইলে প্লেটকে পরিষ্কার করে খাও শয়তানের জন্য কিছু রাইখা দিও না অনেকে আছে গ্রাম থেকে যদি শহরে আসে হোটেলে খায় তো ভোগও আছে পয়সা দিতেছে তবু একটু থিয়া উইটা করে যে মাই সেলবন মনে করে ভদ্র মানুষ এটা ভদ্রতা না আমার পয়সা দিয়ে আমি খামো আমার প্লেট পরিষ্কার করতে অসুবিধা কি ঠিক না তো বলে রসুল কি বলছেন শয়তানের জন্য থুয়ে দিও না হজরত আয়সা রবি আল্লাহ ফরমান যে সাহাবাহিক রজমাইন তো প্লেট পরিষ্কার করে খাইতেন কিন্তু এর মধ্যে একশো প্লেটের থেকে আমি বুঝতে পারতাম যে এই প্লেটের মধ্যে রসুল ইসলাম নিজে খাইতেন কারণ ওনার পরিষ্কারটা এমন পরিষ্কার হইত সাহবা ইকলাম রজমাইন সবাই পরিষ্কার করে খাইতেন কিন্তু ওনার পরিষ্কারটা এমন হইতো যে অন্যদের পরিষ্কার এটার সঙ্গে মিলত না আচ্ছা এখন সংক্ষেপে আমি আগাইতেছি খাওয়া শেষ তো খাওয়া শেষ হলে কি করে দেবো আলহামদুলিল্লাহ বলে কেউ যদি আরেকটু আগাইতে পারে আমরা অনেক কিছু শিখছি কম্পিউটার শিখছি এই শিখছি সেই শিখছি অনেক দোয়া শিখছি কেউ যদি খাওয়ার পরে আল্লাহ পাকে শুকুর এইভাবে আদায় করে আলহামদুলিল্লাহ আমানি হাদা ওরাজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কৌয়া বলে গফির আলাহু মা তাকাদ্দামা মিন ফরমান কেউ যদি খাওয়ার পরে আল্লাহ পাকে শুকুর এইভাবে আদায় করে যে ওয়ালা তাহলে কি হবে বলে আলাহু মা জাম্বি তার বিগত জীবনের গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দিবে তাহলে কি হইলো এই খানাটা তার এবাদত হইল এবং তার বিগত জীবনের গুণা মাফ হয়ে গেল এখন আল্লাহ পাকে ফরমাইছেন ইন্নি অমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এখন যদি আমার খানাটা এবাদত হয়ে যায় আর আমার গুণা মাফ হওয়ার জন্য ওসিলা হয়ে যায় তাইলে আল্লাহ পাকে ফরমাইছেন যে আমি এবাদতের জন্য সৃষ্টি করছি এটা কি সহজ হইল না কঠিন হইল শুধু ইয়াকিনের ব্যাপার জানবার ব্যাপার বুঝবার ব্যাপার আমল করার ব্যাপার একজন লোক অজু অবস্থায় অজু অবস্থায় কি করলো দুই রেখা তামাজ কইরা শুইল যার আয়াতুল কুরসি মুখস্থ আছে আয়াতুল কুরসি পড়লো আর ওই যে আমরা নামাজের পরে তসবি ফাতিমি পড়ি না পড়লো সারা রাত্র ঘুমাইল এখন এই পুরা রাত্রের ঘুমটা হাসার ময়দানে তার মিজানের পাল্লায় এবাদত হিসাবে নেকির পাল্লায় ওজন হবে তাইলে আবাদত হইল কি হইল না এখন শীতের রাত্র বলে শীতের রাত্রটা কি শীতকালটা হইল মোমেনের বসন্তকাল বলে ঘুমাও খুব এরপরে আবাদত করো খুব বলে কি করলো সে শেষ রাত্রে লেপটা বা কম্বলটা খুব মজা হয়েছে আরাম হয়েছে কিন্তু সে কি করছে বিরাট একটা আশায় এই লেপটানা ধাক্কা দিয়ে ফালাই দিয়া উইঠা উজু করে আল্লাহর সামনে খারাই গেছে বলে কেন বলে এই সময় তো আমার আল্লাহ ডাকতেছেন এই বান্দা তোর কোনো দরকার আছে আমার কাছে বল তোর কোনো অসুবিধা থাকলে বল আল্লাহ পাক ওই সময় ডাকতেছেন আমি কেমনে ঘুমায় থাকি এই জন্য সে এই লেপের যে উম লেপের যে গরম লেপের যে আরাম এটাকে সে ফালাই দিয়ে লাভ দিয়ে ওইটা করছে আরেকটা কি রসুল্লাহ ফরমেছেন যে যেই কৌমের সঙ্গে তাকে মিলাইবে তা সাবু করবে মিলাইবে নমুনা ধরবে সে তাদের মধ্যে হবে আর অন্যরা আছে কি হসিরা মাহুম তাদের সঙ্গে তার হাজর হবে তো রসুল্লাহ তো তাহাজুদ গুজার ছিলেন না তাহাজুদের এতেমাম করছেন না এখন যে ব্যক্তি ওই একিনের সাথে এক তো হলো আল্লাহ পাক আমাকে ডাকতেছেন ওইটাকে আমি লাভবাহিক বলতেছি আর দ্বিতীয় হইল কি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে আমার হাসর হবে এই একিনের সাথে ওইটা দুই রেখাত চার রেখাত নামাজ পড়লো তাহলে কি হবে হাসরের ময়দানে এই লোকটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে উঠার সুযোগ পেয়ে গেল আমরা কি এতেমাম করার চেষ্টা করতে পারি না এখন আল্লাহ ফরমাইছেন যে ওমা খালাক্তুল চিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন ও ইনসানকে একমাত্র আমার আবাদত করার জন্য সৃষ্টি করছি এটা কি সহজ হইল না কঠিন হইল সহজ এক সাহাবি রবি মদিনা শরীফের দোকান খুলছেন মাল খাটি দাম স্বাভাবিক অতিরিক্ত দাম না মালে কোনো বেজাল নাই আর দামও অতিরিক্ত না এরকম দোকান হইলে অল্প দিনে চালু হয়ে যায় না তো খুব চালু হয়ে গেছে মানুষ কিনে মাল নিয়ে যায় মানুষ কিনে মাল নিয়ে যায় একদিন এক লোক আসছে দোকানের সামনে আয়সা দাঁড়ায় রয়েছে কি যেন বলতে চায় ওদিকে অন্য খরিদ্দাররা মাল কিনতেছে আর যেতেছে আইতেছে যেতেছে এখন দোকানদার একটু ফাঁক হয়েছে বলে জিজ্ঞাসা করতেছেন ভাই আপনি দাঁড়াই রয়েছেন কিছু বলতেছেন না তো বলে যে একটু শর্মে মানে শর্মিন্দা হইয়া বলতেছে যে আমি আপনার দোকান থেকে একটা সদাই নিয়েছিলাম বেশ অনেক দিন আগে আমার প্রয়োজনে কিন্তু জিনিসটা আমার আসলে কাজে লাগে নাই আপনি যদি এটা নিয়ে আমার দামটা ফেরত দিয়ে দিতেন তাইলে আমার কি হইতো একটু উপকার হইতো তো উনি বলেন যে মালটা কি নিয়ে আসতেন বলে হ্যাঁ নিয়ে আসছে তো ঠিক আছে দেন যেহেতু অনেকদিন আগে নিয়েছেন দাম তো আমার জানা নাই আপনার জানা আছে কত দিয়ে নিয়েছিলেন বলে এত দিয়া তো দামটা ফেরত দিয়েছে জিনিসটা রাইখা দাম ফেরত দিয়েছি এখন এই লোক চলে যায় বলে ভাই একটু দাঁড়ান আমি দোকানটা একটু বন্ধ করে নিই বন্ধ করে ওনাকে নিয়ে মেহমানদারি করে আরো কিছু হাতিয়া দিয়া ওনারে বিদায় করেছে এখন দ্বিতীয় দিন দোকান খোলে না তৃতীয় দিন দোকান খোলে না যদি মহলের একটা চালু দোকান হঠাৎ করে নোটিশ ছাড়া বন্ধ হয়ে যায় তো মানুষের ভিতরে একটা অনুসন্ধিৎসা আসে না যে কি ব্যাপার কি হইলো দোকানটা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল ঠিক না এটা আর কেউ তালাস করে পায়ও না কারণ এ পাটা এদিকে ঘুরেই না এখন একজনে পাইছে যে ভাই দোকান বন্ধ করলেন কেন কয় আমার দোকান খোলার উদ্দেশ্য পুরো হয়ে গেছে উদ্দেশ্য পুরো হয়ে গেছে মানে কি যে ইসলাম ফরমাইছেন যে ব্যক্তি কোনো মুসলমান খরিদ্দার তার মাল ফেরত নিয়ে আসে আর আল্লাহকে রাজি করার জন্য ওই মাল ফেরত নিয়ে তার দাম ফেরত দিয়ে দেয় এই আমলটার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক তার গুণাগুলি মাফ করে দিবেন আমি এই জন্য দোকান খুলছিলাম কিন্তু মানুষ খালি সদাই কিনে নিয়ে যায় ফেরত আনে না কেউ নিয়ে যায় ফেরত আনে না তো ওই দিন পাইলাম একজন ফেরত নিয়ে আসছে কাজে আমার কাম তো হয়ে গেছে আমি তো দোকান খুলছিলাম এই জন্য যাতে নাকি মাল ফেরত নিয়ে আসে কিন্তু নিয়ে আসে না তো ওই দিন পাইছি আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে আমি দোকান বন্ধ করে দিছি এখন এটা হলো কি চক্ষুষ্মান যাদের আল্লাহর উপরে ইয়াকিন আছে রসুল্লাহ সুসংবাদের উপরে ইয়াকিন আছে তার পক্ষে সম্ভব আর যার ইয়াকিন নাই সে তো অন্ধ লোকের দেখবে কারণ অন্ধ লোকের আমাদেরকে কি শিখাইছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চাহিদা ও যোগান যে চাহিদা যদি বেশি হয় যোগান কম থাকে জিনিসের দাম বাড়বে আর চাহিদা যদি কম থাকে জিনিস যদি বেড়ে যায় জিনিসের দাম কমবে কাজেই তুমি বেচা যে লাভ করছো এই ফেরত আনার সময় তো চাহিদা নাই কাজে তুমি কি করো ক্যাশ নিচে লেখা দাও বিকৃত মাল ফেরত লওয়া হয় না আপনাদের জীবনে কোন মুসলমান দোকানদারের ক্যাশ পেমেন্ট নিচে এমন কোন লেখা দেখছেন বলে মনে হয় হয়তো এরকম হইতে পারে যে এই পেটা জানেও না যে প্রেস ওলায় তারা যে ক্যাশ পেমেন্ট ছাপাই দিয়ে দিছে ওই বেটা তারা না জিজ্ঞাসা করছে বিশেষ দোষ লেখা দিছে এনবি বিশেষ দ্রষ্টব্য যে কি যে বিকৃত মাল ফেরত লওয়া হয় না এটা হয়তো জানেও না এখন যদি কেউ দেখে তার একটা মাল ফেরত দেওয়ার দরকার এখন মনে করছে যে মেমোটা লইয়ে যাই ফেরত দেওয়া যায় কিনা এখন মেমো খুলে দেখে লেখা আছে বিকৃত মাল ফেরত লওয়া হয় না তাইলে এই লোকটা কি এই মালটা নিয়ে ওই দোকানদারের কাছে ফেরত দেওয়ার সাহস পাইবে পাইবে না তাইলে এই দোকানদার এই মাল ফেরত লওয়ার কারণে যে সুযোগ পাইতো হাসার রমাজানে তার গুণা মাপ হইতো সে কি সুযোগ নিতে পারবে আজকে যারা এই মজলিশে আমরা মুসলমান দোকানদার আছি যদি আমাদের কারো ক্যাশ মেমো দিয়ে নিচে লেখা থাকে নিয়ত করে নেই সামনে যে ক্যাশ মেমো ছাপাইব ওইগুলির মধ্যে আর এগুলি লিখবো না নিয়ত করতে পারি না আর যদি কেউ ফেরত নিয়ে আসে আমরা করব কি এটা ফেরত দিয়ে তার দাম দিয়ে দিল মানুষ একটা হজ করে আজকাল হজ করতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয় সময় বেশিও খরচ হয় এই তিন লক্ষ টাকা খরচ করে কেন তার গুণামতের জন্য ঠিক না এটা আর এখানে আমি বিশ টাকা মালটা বেচছি দুই টাকা লাভ করছি বা পঞ্চাশ টাকা মালটা বেচছি দশ টাকা লাভ করছি কিন্তু এই লোকটা তো আমার এই জিনিসটাই ফেরত দিল এ তো ব্যাঙ্গা চুরা দেয় নাই আমি যে লাভটা গুনছিলাম শুধু ওই লাভটা গেল আমার মাল তো আমি পুরেই পাইলাম আর পাওয়া পাইলাম কি যে আমার গুণা সব মাফ হয়ে গেল তাইলে আমার এই দোকানদারি তখন কি আবাদত হবে না হবে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত দোকানদারি করতে অসুবিধা নাই কিন্তু দোকানে আমার খাওয়ায় দোকানে আমার পালে এইটা অসুবিধা এই জন্য বলছে কি যে নামাজি দোকানদার তো খুব সহজে বেহেস যাইবে কিন্তু দোকানদার নামাজি বেহেস যেতে একটু কষ্ট হবে বলে এটা আবার কেমন কথা নামাজি দোকানদার তাড়াতাড়ি বেহেস চলে যাবে আবার দোকানদার নামাজে বেশ যেতে অসুবিধা হইব বলে এটি কেমন বলে নামাজি দোকানদার হইল যার ইয়াকিন আল্লাহ পাকের উপরে আছে আল্লাহ পাক পালনেওয়ালা এই দোকানের সাথেও পালেন দোকান ছাড়াও পালেন এতক্ষণ এজত দিচ্ছেন যে এখানে দোকানদারি করো এখন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন আওয়াজ কি এতক্ষণ দোকানে ছিল ঠিক আছে এখন তুমি কি করো তাড়াতাড়ি তুমি নামাজের দিকে আসো এবং তোমার সফলতার দিকে আসো তো যার ইয়াকিন আল্লাহ পাকের উপরে সে তো নামাজে আসতে পারবে আর যার ইয়াকিন দোকানের উপরে সে করবো যে কি কাস্টমারটা পাইছি যদি সুইটটা যায় তাইলে সে নামাজকে পিছনে করবে জামাত ছাড়বে এমনকি অক্ত ছেড়ে করবো কি ঠিক আছে যেমন মাসে বাকি খায় সপ্তাহের বাকি মাসের বাকি আমিও সারাদিন যা জমছে রাইতে নিয়ে আল্লাহর একবারে দিয়ে দেব অফিস যাইতেছি ভালো করে গোসল করে কাপড় চাপড় পরে ইস্ত্রি করা কাপড় যেমন না ভাঙ্গে কাজেই আমি নামাজি মানুষ আমি কি করবো ওইখানে অফিসে গিয়ে উজু করে এই কাপড় ইস্ত্রি নষ্ট করবো না সব ঠিকঠাক রাখবো সারাদিন যা জমছে এই বাকি আল্লাহর কাছে রাইতাইয়া সব রাত দিনের যা আছে সব বাকি যায় পুরো করে দিন এটা কে করবে যার আল্লাহ ছাড়া অন্যের উপরে ইয়াকিন আছে এই জন্য এক নম্বর কি আল্লাহ পাক আমাদেরকে এবাদতের জন্য পয়দা করছেন দুই নম্বর কি এইটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ পাকি বলেছেন ইন্নি তখন জিন জাতির সৃষ্টি হয়ে গেছে আল্লাহ পাক ইচ্ছা করলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা মানুষ জাতিকে সৃষ্টি করবো এই পৃথিবীর এক একজন মানুষ আল্লাহ পাকের খালিফা বিশেষ করে এক একজন মুসলমান আল্লাহ পাকের খালিফা আল্লাহ পাক কি ফরমেছেন ইন্নি যা ফিল আর্দি খালিফা এটার মধ্যে জিন শরিক নাই আগের মধ্যে জিন এবং ইনসান দুইটাই শরিক ছিল এটা শুধু ইনসান এর মধ্যে জিন শরিক নেই এখন খলিফার কাম কি খলিফা মানে কি প্রতিনিধি যেমন রাষ্ট্রের দূত থাকে এরকম রাষ্ট্রের থেকে যেই হুকুম সব করবে নাই হুকুম করবে না এই খলিফার কাম কি আল্লাহ পাক শুধু দেন নেন না এই খলিফা কি করবে শুধু দিবে নিবে না কার খলিফা রব্বুল আলমিনের খলিফা আল্লাহ পাকি রব্বুল মুসলিমিন না রব্বুল আলমিন রব্বুল আলমিন তো যারা খলিফা তারা কি খলিফা কার উপরে সমস্ত আলমের উপরে তারা কারে দিবে ইমানদারকে দিবে মুসলমানকে দিবে অমুসলমানকে দিবে মানুষকে দিবে পশুকে দিবে গাছকে দিবে একটু পানি বাড়তি হয়েছে একটা গাছ শুকাইতেছে পানিটা আমরা ফালায় না দিয়া ওই গাছের গোড়ার মাঝে ঢেলে দিব এক সাহাবি রদি আল্লাহ খলিফা কাকে বলে এক সাহাবি রদি আল্লাহ মদিনা শরীফের বাইরে গেলেন তো গিয়া দেখলেন কি একটা লোক একটা ক্ষেত খেতে কাজ করতেছে কোবাইতেছে বা কাজ করতেছে উনি দেখলেন তো লোকটা কাজ করতেছে এর মধ্যে একটা কুকুর আসছে কুকুর আইসা লেজ নাড়াইতেছে বুঝাইতেছে কুকুরটা আমার একটু ভোগ আছে পেটের মধ্যে আমার কিছু খাওন দেন এরকম হয় না আপনারা খাইতে বসলে বিলে আইসা মেও মেও করে না সে কিন্তু মানিকগঞ্জের বাসাও জানে না সিটাঙ্গের বাসাও জানে না কিন্তু মেয় মেয়টা করতে পারে সে একটা এমন একটা বাপ করে যে আমার কিছু দেন আপনারা খাইতে বসেন কিছু কাটা মাটাই না দেন কিছু তো দিবেন আমারে আমি তো বোকা এখন কুকুরটা একটা লেজ দাঁড়াইতেছে উনি করলেন কি কাজ বন্ধ করে পাশে একটা ছোট্ট ঝোপড়া এর ভিতরে ঢুকে আইন না ঢুকে একটা রুটি আইন না কুকুরে দিলেন বোকা কুকুর তাড়াতাড়ি রুটিটা খাই ফেলাইছে এখন খাওয়ার পরে তার লোভ রয়েছে যে বোধ লোকটা মনে হয় দিয়ে তরিয়া দিল মানুষ আরেকটু করলে ওদের আরেকটু পামো এখন আবার সে একটু লেজ নাড়াইতেছে উনি ভিতরে গেছেন গিয়ে আর একটা রুটি দিচ্ছে এই বর্জন খাইছে পেটটা একটু বেশি বেড়ে গেছে বেশি বুঝেন না আমি একদিন হজরত মোল্লা সাহিদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ জিজ্ঞাসা করলাম যে হজুর আপনার যে কোন জামাতে গেলে কম খাইও কম পান করো কম কথা বইল মসজিদের বাইরে কম সময় লাগাইও তো কম খাওয়ার মাপটা কি উনি আমার একটা সহজ নুস্কা শিখাই দিলেন যে তুমি যখন খাইতে বসছ খাওয়ার আগে তোমার যে কর্মস্প্রিয়া ছিল তোমার যদি কেউ বলে যে ওখানে যাই দেব তুমি রেডি যাইবা কোনো অসুবিধা নেই খাওয়ার পরক্ষণে যদি তোমাকে বলা হয় যে হাইটা ওই আধ মাইল দূরে যাইতে হবে ওখানে একটা কাজ আছে একটা গাছ করতে হইব তখন যদি তোমার সম কর্মস্পৃহা থাকে তাইলে বোঝা গেল তুমি ঠিক খাইছো আর যদি খাওয়ার পরে তোমার শরীরে মাত্র খাইলাম একটু গহরিনা দিয়ে কেমনে যায় তাইলে বোঝা গেল বোঝা তুমি একটু বেশি উঠে ফেলাইছো কম খাওয়ার মাপ বুঝছেন তো ভাই হ্যাঁ। যে যদি তুমি খাওয়ার আগে তোমার যে কর্মশক্তি ছিল যাওয়ার কোথাও কাজ করার খাওয়ার পরে যদি ওইরকমই থাকে তাহলে বুঝবা কি তুমি ঠিক খাইছো আর যদি একটু বেশি খাও এটা বুঝবা কেমনে যদি খাওয়ার পরে কায়রুলা করতে কোনো দোষ নাই সুন্নত খুব ভালো কিন্তু তোমার খাওয়া যদি তোমার কয় যে একটু গড় দিলে ভালো হইতো একটু শুইলে ভালো হইতো তাহলে বোঝা গেল তুমি পরিমাণটা একটু বেশি খাই ভালো এখন কুকুর যখন দুই রুটি খাইছে তো তার তো একটু বেশি হয়ে গেছে পেটটা তো বেশি বেড়ে গেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছে শুয়ে ইয়ে করছে তো ওনার ভিতরে একটু ইয়ে হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করে খবর লিয়া ওই লোকটার কাছে গেছে গিয়ে জিজ্ঞাসা করছেন ভাই তোমার পরিচয় কয়ে আমার কি পরিচয় আমি তো এই বাগানের কিনা মালিকের গোলাম আচ্ছা তাইলে তোমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা বলে আমার মালিক আমার খুব ভালো মানুষ উনি আমার দৈনিক দুইটা রুটি একদিনের লেগে উনি দেন তো দুইটা রুটি দেন এই যে কুকুরটা তুমি দিলা দুইটা রুটি তুমি খাইবে কি কৌদিন আমি রোজগার নিয়ত করে লেগছি কারে খাওয়াইছে তবলিগলা মুসলমানরা খাওয়াইছে নাকি মানুষে খাওয়াইছে কারে খাওয়াইছে কুকুর রেখা হয়েছে এখন কয় যে আমি চাইছিলাম একটাই দিছিলাম কিন্তু দেখলাম যে তারও আরেকটু চাহিদা আছে ওই জন্য ওইটিও দিয়ে দিলাম তো তুমি বলে আমি রোজা নিয়োগ করেছি কালকা তো আবার মালিকে পাঠাইবো তারপর আমি কালকা খাই নেবো বিকেলে পানি দিয়ে ইফতার করে নেব এটার নাম কি খলিফা এখন উনি জিজ্ঞাসা করতেন তো বাগানের মালিকের বাড়ি কোনটা কয় ওই যে এইটাই কয় ঠিক আছে আমার নিয়ে চলো গেছে সেখানে গিয়ে কইতেছে কি মালিকরে ডাক দিয়ে বাইর করছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আপনি যে বাগানটা আমার খুব পছন্দ হয়েছে এটা বিক্রি করবেন কয় না এটা আমি বেচবো কেন কয় না আমার খুব পছন্দ মেহরবানি করে বেচলে ভালো হইতো কয় কত দিবেন কয় আপনি কত চান কয় যদি বাগান নিতে চান এত দিতে হইব কয় ঠিক আছে আমি এই দাম দিয়ে নিলাম বেচা কিনে হয়ে গেছে যা চাইছে তাই রাজি হয়ে গেছে আপনারা কোন সময় দেখছেন বাজারে কুরবানির গরু যে মালা দিয়ে আনে বা দড়ি দিয়ে আনে লগে ভালো সুন্দর দড়ি দিয়ে দেখছেন কোন সময় তো ওই দুই লাখ টাকা যে গরুটা কিনলো আনবার সময় বেড়ায় কি গলামড়াটা খুলে রেখা দেয় দড়ি খুলে রেখা দেয় গরু এমনি দিয়ে দেয় না ওগুলি সহ দেয় সহ দেয় তো যেহেতু উনি যে দাম চাইছে ওই দামই লইছে আমার একটা আবদার আছে বলে কি আমার তো বাগান করে অভ্যাস নাই আপনার যে গোলামটা আছে এটা সহ আমার দেওয়ান লাগবে কয় না না এটা আমার খুব ভালো গোলাম নামাজি মানুষ ভালো মানুষ কয় না এটা সহই আমার দিতেই আচ্ছা ঠিক আছে আপনি যখন আমি যা দাম চাইছি আপনি যখন দামাদামি করেন নাই পুরা দামই দিবেন যান গোলাম সহি দিয়ে দিলাম তো শরীয়তের হুকুম হইল যখন নাকি জমাজমি কেনা কেনা হয় তখন ওইটার চৌহদ্দি বুঝা লওয়া তার চার কিনার বুঝা ফুটা দিয়ে ওইটাকে দখল করে নেওয়া কারণ ওই সময় দখল নেওয়া যে সহজ পরে করতে গেলে বিভিন্ন রকম অসুবিধা হয় এই জন্য শরীরের হুকুম হলে তুমি কিনছো এখন তোমার কবজায় নিয়ে আসো উনি কয়ে তাইলে পেশা কিনে তো হয়ে গেল মানে টাকা তো আমি লইই নাই অসুবিধা নেই আপনি করে চিনি মদিনা শরীফ গিয়ে টাকা লইয়ে অসুবিধা হইব না তাহলে জমিটা আমার দখল বুঝাই দেন চৌধুরী বুঝাই দেন আর গোলামরে বুঝাই দেন তো গিয়া করছে কি উনি দেখাইছে এই কোনা এই কোনা এই কোনা এই কোনা এই জমিন আপনার আর গোলাম ডাক্তার করছে বাবা রে তুই আমার অনেকদিন ছিলি মাপসাপ করে দিস এখন তো আমি তো তরের সহই বাগানটা বেচা পালাইছি ঠিক আছে আমি কিনা গোলাম আপনার বেচছেন যার কাছে বেচছেন তার কাম করবো তো ওই লোক গেছে এখন উনি যে গেছা করেন যে বুঝছো তুমি গোলামরা জিজ্ঞাসা করতেছে কয় বুঝছি কয় কি বুঝছ কয় আগে ওনার গোলাম ছিলাম এখন আপনার গোলাম আগে উনি যা হুকুম করতেন তা করতাম এখন আপনি যা বলেন তা কর্ম কয় এক নম্বর হইল আমি তোমাকে আজাদ করে দিলাম তুমি আজকের থেকে আর গোলাম না আর দুই নম্বর হইল এই পুরা বাগানটা আমি তোমার দিয়ে দিলাম এক মিনিট আগে যে লোকটা একটা পয়সার মালিক না কৃতদাস এক মিনিট পরে এই লোকটা আজাদ এবং এত বড় একটা বাগানের মালিক এখন এই লোকটা কি বলতেছে বা যে শব্দ দিয়ে বলছে সম্মানের শব্দ দিয়া যেই আল্লাহ পাক আমাকে গোলামের থেকে আজাদ করাইবার জন্য আপনাকে ওসিলা বানাইছে ওই আল্লাহ পাকের জন্য আমি এই পুরা বাগানটা আল্লাহর হস্তে দিয়ে দিলাম কত বড় কলিজা ওই সাহাবি রাজি আল্লাহ ওনার কলিজা কত বড় আর এই যে বললাম তার কলিজা কত বড় যে নাকি এক মিনিট আগে এক পয়সার মালিক না এখন লক্ষ লক্ষ টাকার মালিক আর পুরোটাই সে দান করে দিয়েছে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাকে গোলামের থেকে আজাদ করছেন ওই আল্লাহ পাকের জন্য আমি পুরা বাগানটা কি করলাম দিয়ে দিলাম বলে এটার নাম হলো খালিফা নিজের খায়েশকে কোরবানি করেন অন্যের প্রয়োজনকে পুরা করা এটা হলো মন সত্য আর নিজের প্রয়োজনকে কোরবানি করে অন্যের প্রয়োজনকে পুরা করা এটা হলো মুসলমানের সিফত আর নিজের প্রয়োজনকে কোরবানি করে অন্যের জায়জ খায়েশকে পুরা করে দেওয়া এটা হলো খেলাফত তিন নম্বর আল্লাহ পাকি ফরমাইছেন এটা একমাত্র রসুল আসলামের উন্মতের জন্য প্রথমটা কি ছিল সমস্ত জিন এবং ইনসানের জন্য দ্বিতীয়টা কি ছিল শুধু মনুষ্য জাতির জন্য মানুষের জন্য তৃতীয়টা কি শুধু রসুল্লাহ সাল্লামের উন্মতের জন্য আর কারো জন্য না আমরা যেহেতু জিন ও ইনসানের মধ্যে ইনসান সেই জন্য প্রথমটা আমাদের জীবনের উদ্দেশ্য যেহেতু আমরা মানুষ এইটা আমাদের জীবনের উদ্দেশ্য যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মদ কাজে সেই হিসাবে এইটাও আমরা যেহেতু ওনার উম্মদ এইটাও আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাক এই উম্মদকে কি করছেন মানুষ যাতে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হইতে পারে সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে হজরত আম্বিয়া কালামকে পাঠাইছেন সবচেয়ে প্রথম মানুষকে সবচেয়ে প্রথম নবী বানাইছেন সবচেয়ে প্রথম মানুষকে হজরত আদম আলাম সবচেয়ে প্রথম নবীকে হজরত আদম আলাইসালাম যাতে নাকি মানুষ এই কথার উজুর করতে না পারে যে আমরা তো বুঝতে পারলাম না আমরা তো জানি না এরপরে আল্লাহ পাক যুগে যুগে পাঠাইছেন একসাথে কয়েকজনকে পাঠাইছেন এক কোনো এলাকার জন্য পাঠাইছেন কোনো সংখ্যার জন্য পাঠাইছেন নির্দিষ্ট সংখ্যার জন্য নির্দিষ্ট এলাকার জন্য একে অন্যের সাহায্য করার জন্য এমনকি একসাথে সত্তর জনের বেশিও নবী আল্লাপাক পাঠিয়েছেন এইভাবে পাঠাইতে পাঠাইতে পাঠাইতে পাঠাইতে হজরত ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত আল্লাপাক পাঠাইলেন আখের আল্লাহ পাকের যে ফেসালা যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পরে আল্লাহ পাক আর কোন নবী পাঠাইবেন না কাজে আল্লাহ পাক কি করলেন এই উম্মতের মধ্যে ইজ্জত এই উম্মতের মাথার মধ্যে ইজ্জতের তাজ পরাইলেন ইজ্জতের মুকুট পরাইলেন ইজ্জতের টুপি পরাইলেন কি ফরমাইলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله তোমরাই শ্রেষ্ঠ জাতি সমস্ত জাতির থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে কেন বাছাইকৃত কাজ করার জন্য বাছাইকৃত কাজ কি বাছাইকৃত মানুষ দিয়ে আল্লাহ পাক যে কাজ করেছে সবচেয়ে বাছাইকৃত মানুষ কারা হজরত আম্বিয়াই কারাম আলহিমুসালাম সমস্ত নবীগণ আলহিমুসালাম এবং সবচেয়ে বাছাইকৃত কাজ কোনটা দাওয়াতের কাজ এবং এটা যে সবচেয়ে বাছাইকৃত এবং সবচেয়ে উত্তম এটা সার্টিফিকেট কে দিচ্ছেন আল্লাহ পাক নিজে যে এই যে দাওয়াতের কাজ ওয়ামান এর যে উত্তম কথা আর কোনটা হইতে পারে যে নাকি অন্যকে আল্লাহর দিকে ডাকে মানুষের দিকে মানুষ ডাকে অমুকে ভালো অমুকরে দিলে ভোট পাইবেন একটা সিরা কোট ঠিক না এরকম ডাক দেয় না যে এরকম ভাবে মানুষের দিকে মানুষ ডাকে দিতেও পারে নাও দিতে পারে আমার মনে আছে যাত্রাবাড়ি মাদ্রাসার নতুন লগলে যখন নাকি মারানা কারিম মোতাসিম মিল্লা রহমতুল্লাহ আলাই ওইখানে মোতামেম ছিলেন তখন দেওবন্দের যে মোতামেম জনাব ওনাকেও কারি বলে তো বহুত বড় আলেন কিন্তু ছিলেন কারি তৈয়দ সাহ রহমতুল্লাহ আলাই অনেকে আনা হইল একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হইল বাংলায় তো উনি তো বাংলা বুঝেন না কিন্তু উনি শ্রদ্ধাঞ্জলির পরে উনি বসছেন মেম্বরে শ্রদ্ধাঞ্জলিটা পড়া হইল তো উনি ফরমাইলেন কি যে আমি যদিও বাংলা বুঝি না কিন্তু এটাতে কি করা হয়েছে এটা আমি বুঝি বলে কি বলে এটার মধ্যে আমার বিভিন্ন তারিফ করা হয়েছে যে গুণগুলি আমার মধ্যে নাই আর শ্রদ্ধাঞ্জলি গুলি সাধারণত এরকমই হয় সাধারণত দুনিয়ার যখন নাকি বড় বড় মানুষকে দাওয়াত দেওয়া হয় তাদের খুব তারিফ করা হয় কারণ কি যত হাওয়া দিবে তো তার থেকে লোয়া দেবে ঠিক না এই শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্য থাকে তার থেকে বাইর করা কিছু এই জন্য তারে খুব হাওয়া দিয়ে ফুলাইয়া যাতে নাকি হাওয়া থাকতে থাকতে তার থেকে কিছু লোয়া যায় যে আমাদের এখানে করা দরকার আমাদের এখানে করা দরকার এরকম ভাবে আপনি শিল্পপতি বিশিষ্ট শিল্পপতি অত্যন্ত দানবীর এই সেই অনেক কিছু বলা হয় কেন যাতে নাকি উদ্দেশ্য পুরো হয় ওই যে আমি জানি তো এই যে পর হয়েছে যদি আমি বাংলা বুঝি না কিন্তু এটা বুঝি যে আমার যা আছে তার থেকে বেশি তারিফ করা হয়েছে কিন্তু আল্লাহ পাকের তারিফের বেলা আবার এরকম না সারা দুনিয়ার বর্তমান জমানার যত ওলামায় গ্রাম আছে যত উম্মি আছে যত মুসলমান আছে এবং যারা আগে গুজেরে গেছেন এবং যারা কেয়ামত পর্যন্ত আসবেন তারা সবাই মিললে যদি খালি আল্লাহ পাকে তারিফ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তারপরও আল্লাহ পাকের যে গুণ আছে যে সিফাত আছে এইটা বয়ান করে শেষ করতে পারবে না আল্লাহ পাক নিজেই ফরমেছেন ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله এই এশিয়া মহাদেশ ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা সারা দুনিয়ার যতগুলি গাছ আছে সবগুলিকে যদি কাইটা কাইটা একটা একটা কলম বানানো হয় তাইলে কয় ডজন কলম হইব শেষ করা দিব আল্লাহ পাকি ফরমান চ্যালেঞ্জ করেন যে তোমরা এই সারা পৃথিবীতে যতগুলি গাছ আছে অনেকে তো কলম এগুলি বুঝবো না কে লেগে যারা বুড়া মানুষ তারা বুঝবো আগের দিনে আমরা করছি কি মাস্টার সাহেব আমগো সারে করছি কি কলা পাতার মধ্যে ওই কাঠ কলম দিয়ে খাইজা দিছে আর আমরা করছি কি ওই জিংলার কলম দিয়া কালি বানাইয়া এই রুটিতে লেখে আমরা অক্ষর শিখছি তারা বয়স্ক মানুষ মনে আছে না এগুলো ওই সাইটের আগের কথা আর কি এখন আল্লাহ পাকে ফরমান যে বোঝা যায় তাহলে কি জিংলা দিয়া কলম হয় আল্লাহ পাক কইতেছে সারা দুনিয়ার গাছগুলি যে কাইটা তোমরা এই ছোট ছোট সাইজ করে কলম বানাও আর সবগুলি কলম আর কালী কদ্দুল লাগবো বলে এই যে বড় বড় আটলান্টিক মহাসাগর আছে ভূমধ্য সাগর আছে প্রশান্ত মহাসাগর আছে উত্তর সাগর আছে দক্ষিণ সাগর আছে সব এই সাত সাগরে ডবল করে চোদ্দ সাগর বানাও বানাইয়া সবগুলির কালি বানাও তাহলে কয় কয় দোয়াত কালি হইব আপনারা তো অনেকেই আটলান্টিকটা ফাড়ি দিছেন আছে আলহামদুলিল্লাহ আমি অনেকবারই পাড়ি দিছি এটা পাতালি পাড়ি দিতে গুদারাটা সাত ঘন্টা লাগে নিউ ইয়র্কের থেকে উঠলে আরে লন্ডন থেকে উঠলে নিউ ইয়র্ক নামতে এই গুদারাটা কি seven four seven jumbo jet মানে এরোপ্লেন আর কি আমগোদেশের থেকে সৌদি আরব যাইতে যতক্ষণ লাগে ওই খালদা আটলান্টিক খালদা পাতালি পাড়ি দিতে এতক্ষণ লাগে তাইলে যদি এই খালটা একটা খাল ফাড়ি দিতে এরোপ্লেন সাত ঘন্টা লাগে পাতালি তাইলে লম্বায় কত গভীরতা কত এরকম সাত সমুদ্রের পানি কত ডবল করলে চোদ্দ সমুদ্র হলে পানি কত হইব আর সবগুলির কানি বেরোলে কত কালি হইব আল্লাহ পাক ফরমান ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر তোমরা দুনিয়ার যতগুলি গাছ আছে সবগুলি গাছের যদি কাইটা কলম বানাও আর এই সাত সাগরে ডবল করে চোদ্দ সাগর বানায়া কালি বানাও এই কালির গুলি শুকিয়ে যাবে লিখতে লিখতে কলমের লিখনি শক্তি শেষ হয়ে যাবে তারপর আমার আল্লাহ পাকের সান লেখা শেষ হবে না আল্লাহ যখন আমরা বলি তখন আমাদের অন্তরে বসতে হবে যে আমরা আল্লাহ পাকের উপর ইমান আল্লাহ যার এত গুণ যার এত শক্তি যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন চাঁদ বানাইছেন সুরুজ বানাইছেন সাগর বানাইছেন পাহাড় বানাইছেন আপনাকে বানাইছেন আমাকে বানাইছেন কে বানাইছেন কে বানাইছেন বানাইছেন ইসরাফিল বানাইছেন সমস্ত বানাইছেন এই জায়গা আমরা খালি দেখতেছি আমাদের চোখে এই জায়গা আল্লাহ পাকের দিয়ে একবারে ভরা আছে যখন আমরা বলি তখন আমাদের দিল্লির মধ্যে আসতে হবে যে এত বড় আল্লাহর উপরে আমরা ইমান আছে আর আল্লাহ পাক আমাদের জন্য কত সদয় তিনি কি ফরমান আমার প্রতি আমার বান্দা ইয়াকিনের মেহনত করতে করতে ইমানের মেহনত করতে করতে তার অন্তরে আমার প্রতি যেরকম ইয়াকিন পয়দা করবে আমি আল্লাহ তার সঙ্গে ওই রকম ব্যবহার করে দেখায় দিব আর কি ও আনা মাহু ইদা দা সে যদি আমাকে স্মরণ করে আমি তার সাথে হয়ে যাই ওই আল্লাহ পাকে সাথে করার জন্য কি আল্লাহ পাকে স্মরণ করা আর যারা নাকি আল্লাহ ছাড়া অন্যের দিকে চেহারা ফিরাইছে আল্লাহ পাক তাদের ব্যাপারও একটা চ্যালেঞ্জ করছেন কি চ্যালেঞ্জ করছেন সারা দুনিয়ার মানুষের সামনে ইয়া নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو استمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ ছাড়া যারা অন্যের দিকে মুখ ফিরে ফিরেছ মনে করো সে কিছু দিবে সে কিছু দিবে সে কিছু দিবে তুমি আমি চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়ার সকল মূর্তিগুলিকে একখানে করো কইরা বলো যে তোমরা সপ্তে মিললে একটা মাছি বানায় দম করে বেশি কিছু না কি করো একটা মাছি বানায় দাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেন সারা দুনিয়ার সমস্ত মূর্তিগুলি মিল্লা একটা মাছি বানাইবার ক্ষমতা নাই বলে মাছি বানাইবার তো ক্ষমতা নাই ওই আরো কত দুর্বল বলবো এই যদি ওই যে দুধ মুদ যদি একটু যায় ক্ষমতাও নাই বানাইবার ক্ষমতা তো নাই ওই <laughs> কত দুর্বল তারা যারা এদের কাছে চাইতেছে আর কত দুর্বল তারা যাদের কাছে চাওয়া হইতেছে একটা মাছি বানাইবার ক্ষমতা নাই তার কাছে চাইতেছে মা কাদারুল্লাহ কাদরি তার করলো না ছিল না আল্লাহ কত শক্তিশালী যত শক্তিশালী জিনিস আছে সমস্ত শক্তিশালী জিনিস তার আত্মপ্রকাশ করার জন্য আল্লাহ পাকের হুকুমের মোহতাজ ঠিক তেমনই ভাবে তাদের শক্তি প্রকাশ করার জন্য আল্লাহ পাকের হুকুমের মোকাবেকি আল্লাহ পাক একজন ফিরিস্তা বানিয়েছেন ইসরাফিল আলাইসালাম সিংহা দিয়ে দিয়েছেন হাতে বইয়ে তো আমি হুকুম দিলে ফু দিবা ফু দিলে কি বলে এই যে আসমান এত শক্ত আসমান এত উঁচা আসমান বাইঙ্গা চুরমুচুর হয়ে যাব নক্ষত্র গ্রহ নক্ষত্রগুলি শেষ হয়ে ধ্বংস হইয়া যাবে এমনকি এত শক্ত পাহাড়গুলি ধুনা রুইয়ের মতো উঠতে আরম্ভ করবে ওই ফুয়ের কারণে সাগরের পানিগুলি শুকাই আগুন হয়ে যাবে কিন্তু ওই ইসরাফ আল্লাহ ইসলাম আল্লাহ পাকের হুকুম ছাড়া যদি ফু দেয় তা আপনার একটা পশম উড়াইতে পারবে না আসল মালিক কে যখনই আমরা বলি তখন আমাদের অন্তরে আল্লাহ পাক এমন আসতে হবে আমন্ত আমি আল্লাহর উপরে ইমান আনলাম যেমন ভাবে তিনি তার সমস্ত শক্তির সাথে আছেন কালেমার দ্বিতীয় অংশ কি মোহাম্মদুর রসুল্লাহ এই দুইটা মিলে কি পুরা কালেমা পুরা কালেমাটা কি কেউ যদি আমি লাইলা মানি মোহাম্মদ রসুল্লাহ মানি না চলবে না বলে আমি মোহাম্মদ রসুল্লাহ মানি লাহ মানি না চলবে না পুরানা মানতই যেমন লাইলা যখন পড়ছি ইয়াকিন ছিল ওই আল্লাহ পাক একা তিনি একক তিনি ছাড়া কেউ কিছু করতে পারে না যখন মোহাম্মদ রসুল্লাহ করব তখনও সাল্লাহ তখনও আমার দিলে এখানে আসতে হবে যে আল্লাহ পাকের কাছে একমাত্র পছন্দনীয় রাস্তা কোনটা যে রাস্তা দিয়া যে তরিকা দিয়া মোহাম্মদ রসুল্লাহামকে এই উম্মদের কাছে পাঠিয়েছেন এই ছাড়া অন্য কোন তরিকা অন্য কোন নমুনা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না প্রশংসনীয় না আল্লাহ কাছে কবুলও না আল্লাহ পকেটে নিবেনও না আপনি মানে গেছে দিয়েছেন দর্জির কাছে ঈদ আষ্ট দিন পরে কাপড় লয়ে গেছেন এই পাঞ্জাবিটা বানাইতে মজুরি কত কয় দুইশো টাকা লগে একটা সার লটকানো আছে এটার মজুরি কত পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আপনি এই নমুনায় আমার পাঞ্জাবিটা বানাই দিয়েন কাপড় কদ্দুর লাগবে এতটুকু এই জেনেন কাপড় ঈদের রাত্রে গেছেন কাপড়টা গায়ে দিয়ে পরে দিন নামাজ পড়তে চাইবেন উনি করছে কি ষাট খান নামাই দিচ্ছে আপনার কাপড়ের বলে ভাই আপনার তো অর্ডার দিয়েছিলাম পাঞ্জাবি আমার যে শার্ট দিলেন আপনি মজুরি জিগেছিলেন বলে মজুরি জিগে শিখিয়েছে হয়েছে আমরা তো অর্ডার দিয়ে গেছি পাঞ্জাবির লেগা আমি কালকে যে নামাজ পড়বো শার্ট গায়ে দিয়া পাঞ্জাবি গায়ে দিব রুপি মাথায় দিব পাজামা পরবো আমি নামাজ পড়বো কয় ঠিক আছে আপনি দুইশো টাকা মজুরি দেন তাহলে কি আপনি শার্টটা আনবেন আনতেন না কেন যে আপনি দিচ্ছেন কি পাঞ্জাবির অর্ডার নামাজ পড়বেন পাঞ্জাবির কাজেই শার্ট আপনি আনবেন না এক আল্লাহর অলি ছিলেন ভালো দর্জি ছিলেন ওনার এক বন্ধু অনেকদিন পরে বাল্য বন্ধু তো বাল্য বন্ধু বুজুর্গ হয়ে গেল গা অন্য বন্ধু বড় বুজুর্গ না হয়ে গেল বাল্য বন্ধুর একটা মহব্বত থাইকে যায় একদিন আসার পরে ওই গেছে বা আসার আগে ওই উনি খুব অনেক বুজুর্গরই খুব সাদা সিলাই কেউ জুতা সেলাই করছে কেউ টুপি সেলাই করছে কেউ জুতা সেলাই করছে কেউ কাপড় সেলাই করছে কিন্তু ভিতরে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল গভীর তো যখন ওনার কাছে গেছে করছে যে কালকে বিয়ের জমু তো আমার জন্য একটা টুপি বানাই দিও দোস্ত যেমন আমার পছন্দ হয় কয় ঠিক আছে তো চিন্তা করলো নামাজ পড়া খাওয়া দাওয়া করিয়া আমার দোস্ত একটা টুপি তো চাইছে আমি তো এটার মাস্টার তার এত সুন্দর করে টুপি বানাই দিব তার কোনো অসুবিধা না হয় তো নামাজ পড়া শান্তি মতন টুপি কাটতে বসছে এখন প্রথম লয়েছে কেস্তি টুপি কাটতে মনে করেন পরে যে এত হ্যাঁ, কইছিল যে আমার যে পছন্দ হয় এর কি কেস্তি টুপি পছন্দ না গুল টুপি পছন্দ তো লয়েছে গুল টুপি কাটতে উনি সবগুলি বানাইতে পারে যখন গুল কাটবো না পাঁচ করলি পছন্দ এর এরম করতে করতে কাপড়ে একবার বাস করে কাটবে কেসি ধরে আবার সে তো কইছিল একটা কথা আছে আমার পছন্দ মতন বানাই দিয়েন আমি তো মাথার মাপ নিছি ঠিকই কিন্তু তার পছন্দ পছন্দ আমি জিজ্ঞাসা করি নাই এমন করতে করতে হঠাৎ করে একটা আওয়াজ পেল কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালাতু খাইরুম মিনান নাওম ঘটনা বুঝতে পারছেন আপনারা কি হয়েছে ফজরক্ত হয়ে গেছে উনি কেচি কাপড় ফালায় সেজাত করে কানতে কানতে কানতে কানতে কানতে কানতে জানাল বাসায় পড়েছে আল্লাহ এক গোলামের ঘরের গোলাম আমিও গোলাম সেও গোলাম শুধু তার একটা কথা যে আমার পছন্দ মতো নমুনা দা না দেওয়ার কারণে আমি যেই কাজে দক্ষ পাকা সেই কাজটা সারা রাত পার হয়ে গেল আমি একটা টুপি বানাইতে পারলাম না আপনি যদি রসুল্লাহ সাল্লামকে নমুনা করে এই উম্মতের কাছে না পাঠাইতেন উম্মত কোন কাম আপনার কাছে পেশ করতে পারত না আল্লাহ পাক রসুল্লাহ আমাদের কাছে পাঠায় কি করছেন আমাদের এহসান করছেন এবং কি বলবেছেন যে আমার কাছে এই তরিকাটাই পছন্দ এখন তোমরা যারা চাও আমার কাছে আসবা তুমি সব সময় তালাশ করবা তোমার কাজের মধ্যে যেন তিনটা জিনিস পাওয়া যায় কি ওমান আরাদ আল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন فأولئك كان سعيهم مشكورا তুমি যদি চাও যে তোমার কোনো কাজ আল্লাহর কাছে কবুল হোক তাইলে তোমার সবসময় খেয়াল করতে হইব যে আমার প্রতিটা কাজে তিনটা জিনিস অবশ্যই পাওয়া যেতে হইব তিনটার যে কোনো একটা যদি কমি হয় কোনো কারণে তাইলে এই কাজটা আল্লাহ পাকের কাছে কবুল হবে না তিনটা কাজ কি ওমান আরাদ আল আখেরা উদ্দেশ্য হইতে হবে যে এর বদলে আমি আখেরাতে নিব না নোট না ভোট না বাবা না কিছু কিছুই নিব না দ্বিতীয় কি মেহনতটা করতে হবে রসুল্লাহ সাল্লামের নুরানি তরিকের সঙ্গে মিলাইয়া তিন নম্বর কি কারণ মুমেন সারা অনেক মেয়েছে অনেক কাম করে তুফান এলে ওখানে কাপড় পাঠায় ওষুধ পাঠায় খাবার পাঠায় পাঠায় না হ্যাঁ। তাদেরকে আল্লাহাক দুনিয়াতে কিছু দিয়ে দিবেন কিন্তু আখেরাতে কিছুই পাইবে না আখেরাতে পাইতে গেলে তিন শর্ত আখেরাত উদ্দেশ্য রসুল্লাহামের তরিকা ইমান তিনটা রাখতে এরপরে আল্লাহ কি বলেছেন তখন তার এই কাজটা হবে প্রশংসনীয় এর বদলা আল্লাহ পাক তাকে দিবে মেরে মোহতাম বুজুর্গ দোস্ত আজকে আমার আপনার আশা এটা আমরা আসি নাই আল্লাহ পাক মেহরবানি করে নিয়ে আসছেন আল্লাহ পাক কি পুরুষ কি বলবেছেন আল্লাহ পাক যদি কারো ভালায় চান আল্লাহ পাক তাকে দিনের সহি বুঝ দান করেন এখন দিনের সহি বুঝ কাকে বলে দিনের সহি বুঝ হইল আমি যখন যেখানে যে পরিবেশে যে পরিস্থিতি আছি সেখানে আমার উপরে আল্লাহ পাকের হুকুম কি আর রসুলের তরিকা কি এইটা বুঝা এবং সে অনুযায়ী কদম উঠানো এটা হলো দিনের সহি বুঝ আমি যখন যেখানে যে পরিবেশে যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিতে এই পরিবেশে এখানে আমার উপরে আমি বাপ তাহলে আমার উপরে কি হুকুম আমি স্বামী আমার উপরে কি হুকুম আমি স্ত্রী আমার উপরে কি হুকুম আমি ছেলে আমার উপরে কি হুকুম আমি পড়শি পড়শির জন্য আমার উপরে কি হুকুম আমি একজন ধনী মানুষ গরিবের প্রতি আমার উপরে কি হুকুম আমি একজন গরিব মানুষ ধনীর জন্য আমার উপরে কি হুকুম আমি একজন শক্তিশালী মানুষ দুর্বলের উপরে আমার উপরে কি হুকুম এইরকম ভাবে আমি যে যেখানে যখন যে অবস্থায় যে পরিবেশে যে পরিস্থিতি আছি এই পরিস্থিতি আমার উপরে আল্লাহ পাকে কি হুকুম আর এই হুকুমটা পুরা করার জন্য রসুল্লাহামের তরিকা কি এইটা বোঝা এবং সে অনুযায়ী কদম উঠাইবার তফিক পাওয়া এটা হলো কি দিনের সহি বুঝ এই সহি বুঝের জন্যই আমাদের আশা এবং এই সহি বুঝ যদি আমি চলি তো কামিয়াব হইতে পারবো কিন্তু কতক্ষণ চোখ বন্ধ হওয়া পর্যন্ত আর যদি সাথে সাথে আরেকটা কাম করি যে দায়িত্বটা রসুল্লাহাম শেষ নবী হওয়ার কারণে ওই যে তিন নম্বর কথাটা বলছিলাম যে রসুলের উন্মত হওয়ার কারণে আমাদের একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে কি নিজেও আমল করবা অন্য কেউ তৈয়ার করবা এবং এমন তৈয়ার করবা সে যেন অন্যকে তৈয়ার করে তাহলে কি হবে বলে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো কিন্তু কেয়ামত পর্যন্ত তোমার আমল নামার মধ্যে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে একজন লোক চিটা আনতে আইছে দুইটা ব্রিফকেস কাছাকাছি বসা তো গুলিস্তান আইসা বা ঢাকা যে কোনো জায়গায় বাস স্ট্যান্ডে আইসা সে তার ব্রিফকেসটা নাইমেই দেখেই লইয়া নামছে কিন্তু যেহেতু খুব তাড়াহুড়ো ছিল সে কিছু পুরান কাপড় তার দোয়াও ছিল না ঢাকা গিয়ে ধুয়ে লুম না দুই দিন সময় আছে বিদেশে যাবো এনে গিয়ে ধুয়ে টুয়ে লুমো তাড়াতাড়ি বইরা খালি বন্ধ করে লয়ে গেছে এখন রিক্সা ভাড়া দিব পকেটও তো টাকা নাই তো ব্রিফ কেসে যে শার্টটা ছিল এটার মধ্যে জামা ছিল জামার মধ্যে কিছু টাকা এখন ব্রিফ কেসে একটু খুলছে খুইলেই দেখে কি এখানে কোনো কাপড় চোপড় নাই সব এক হাজার টাকা নোটের বান্ডেল একবারে ব্রিফ কেস পুরা পরা দেখে কিন্তু লইছে নিজের কেসটাই এখন খুইলা যখন দেখছে তার শরীরটা কাইপা উঠছে যে তাইলে আমি কি ওই লোকের ব্রিফ লয়ে নেমে গেলাম আইব না এটা যে আমার নিজের হাতে আমি পুরান কাপড় গুলি পরছি আদোয়া কাপড় আর এখন খুলে দেখি কি এটির ভিতরে কোনো আদোয়া কাপড় তো নাই ওই সব নতুন এক হাজার টাকার নোটে একবারে কেসটা একবারে পুরো ভরা তাইলে কি সে নিজকে বিশ্বাস করাইতে পারবে যে এটা আমার ব্রিফকেস এরকম মেরে মোহতারম বুজুর্গ দোস্ত আমি আর আপনি সংক্ষিপ্ত জীবন আমি বলছিলাম প্রথমে দুইটা জিনিস আল্লাহ পাক দান করছেন একটা ফরমাইছেন কি আল্লাহ পাক মানুষকে মেহনতের মধ্যে সৃষ্টি করছেন আর সময় দিচ্ছেন মৌত পর্যন্ত মৌতের পরে করা যাবে না যদি আজকে আমি আর আপনি এই সবচেয়ে উত্তম আমল যেটাকে আল্লাহ পাক ফরমাইছেন আর যে আমলের দায়িত্ব আল্লাহ পাক নিজে আমাদেরকে দিয়েছেন রসুল্লাহ আমাদেরকে দিচ্ছেন সেই আমল যদি করতে পারি তাহলে আমাদের আমরা সিরা সিরা আমল কিছু করছি আর হাসরের ময়দানে আমাদের আমল আমার মধ্যে গেলে হাজার টাকার নোট পাইব যে আমল আমরা করি নাই আমি যাকে বলছি উনি যা করছেন সেই বরাবর আল্লাহ পাক আমাকে দিবেন উনি যাকে তৈরি করছেন সেই বরাবর আমি পাইব উনি যাকে তৈরি করছেন সেই বরাবর আল্লাহ পাক আমাকে দিবেন উনি যাকে তৈরি করছেন এরকম কেমন পর্যন্ত যত লোক তৈরি হবে আর যত লোক এই আমল করবে আল্লাহ পাক সবাইকে পুরাপুরি দিবেন কাউকে কম দিবেন না আর আল্লাহ পাক নিজের খাজানার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন এই কামটার নাম হলো কি দাওয়াতের কাম বুঝতে পারছিলেন যে আমাদের জীবন তো সংক্ষিপ্ত ইজা মাতাল ইনসান আনহু আমালু আমরা এক অক্ত নামাজও পড়তে পারবো না একটা রোজাও করতে পারবো না একবার সুবাহ আল্লাহ বলার শক্তি নাই কিন্তু যদি আমরা রেখে যাই সুসন্তান রেখে যাই নেকামল করে এলমে দিন শিখে যাই নেকামল করে দিনের উপরে চলে গেলাম তারা নেকামল করতে থাকে এগুলি কেয়ামত পর্যন্ত আমার এখানে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে এই জন্য এই দাওয়াতের কাজকে বলা হয় আর এই দাওয়াতের কাজকে শিখার জন্য বলা হয় কি যে আমরা একবারে সম্পূর্ণ ফারেক হইয়া ব্যবসায়ী ব্যবসায়ী থেকে চাকরি চাকরিজীবী চাকরি থেকে খেতি খেতিওয়ালা খেত থেকে এরকম সবাই যার যার কাছে থেকে পুরো অবসর হইয়া একনিষ্ঠ চিত্তে এই দাওয়াতের কাছে শিখার জন্য একাধারে চার মাস এরপরে প্রতি বছর চার মাস প্রতি বছর চার মাস পারলে চার মাস না পারলে চল্লিশ দিন যারা চার মাস লাগাইছে তারা আবার সারা দুনিয়ার নিয়তে সারা দুনিয়াতে যাকে যেমন তফিক দিয়েছে সেরকম লাগাইবে তো আমরা নগদ পারি বা একটু পরে পারি সবাই যত তাড়াতাড়ি পারি আমরা চার চার মাস লাগাইয়া কাজটাকে সঠিকভাবে শিখবো নিয়োগ করতে পারি না ভাই সবার নিয়ত আছে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক আপনাদের জানের হেফাজত করুক মালের হেফাজত করুক ইমানের হেফাজত করুক আমলের হেফাজত করুক আপনাদের এই নিয়তের বরকতে আল্লাহ পাক আপনাদেরকে বাইর হওয়ার তফিক দান করুক সমস্ত রোকাওয়াটকে দূর করে দেখ এবং আল্লাহ পাক আপনাদের এই মাঝমার কোরবানিকে কবুল করিয়া খাস করে এই দেশের জন্য আমভাবে সারা দুনিয়ার জন্য রহমত বরকত আপসে মোহাম্মত হেদায়তের ফয়সালা করে দিন এখন এই মসজিদ থেকে হিম্মত করিয়া মেহরবানি করে একটু দাঁড়াই দেখি আমরা কে কে কতটুকুর জন্য পারি বলেন ভাই নগদ চার চার মাসের জন্য কে তৈরি আছে জি মার্শাল আল্লাহ কবুল ফোন আর ভাই তিন চিলার জন্য কেস হয়ে আছেন জি মাশাল আল্লাহ কবুল ফার্মা আরো হিম্মত করি ভাই মাশাল আল্লাহ কবুল ফার্মা জি ভাই নগদ তিন চিলার জন্য বলেন জি তিন চিলার জন্য বের হবেন মাশাল আল্লাহ কবুল ফার্মান মাশাল